بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি অনেকের মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত ক্লিষ্ট ক্লান্ত تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع তারা জ্বলন্ত আগুনে পতিত হবে তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে কণ্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্য কোনো খাদ্য নেই এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুদায়ও উপকার করবে না অনেক মুখমণ্ডল সেদিন হবে সজীব তাদের কর্মের কারণে সন্তুষ্ট তারা থাকবে সুউচ্চ জান্নাতে জান্নাতে فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة সেখানে শুনবে না কোনো অসার কথাবার্তা সেখানে থাকবে প্রবাহিত ঝর্ণা সেখানে থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পান পাত্র এবং সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানো কার্পেট أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে কিভাবে সৃষ্টি করা হয়েছে তা এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে উচ্চ করা হয়েছে এবং পাহাড়ের দিকে যে তা কিভাবে স্থাপন করা হয়েছে এবং পৃথিবীর দিকে যে তা কিভাবে সমতল বিছানো হয়েছে ইল্লা الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم অতএব আপনি উপদেশ দিন আপনি তো কেবল একজন উপদেশ দাতা আপনি তাদের শাসক নন কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফির হয়ে যায় আল্লাহ তাকে মহা আজাব দেবেন নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই দিকে অতপর তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব